All power and might belong to Allah, the Most High, the Great. We made peace a symbol of ours in the name of we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled আসসালামু আলাইকুম ভাই আমার প্রশ্নটা হলো আল্লাহ সুবহানা তালা কেন আমাদের দোয়া বা প্রার্থনার সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সুবাহতালা পূরণ করেন না এই প্রশ্নটার উত্তর পবিত্রকরণে দেয়া আছে সুরা বাকারার দুইশো ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর আল্লাহ সব কিছু জানেন আর তোমরা জানো না আল্লাহ পবিত্রকরণে বলছেন এটা সম্ভব তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর যেমন ধরুন একজন খুবই ধার্মিক লোক সে আল্লাহ সুবাহ তাল্লার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ তাতে আমার যাতায়াত সুবিধা হবে আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল সে খুব ধার্মিক লোক তার দোয়া কেন কবুল হলো না আল্লাহ সুবাহতালা জানেন যদি লোকটার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে আর পবিত্রকরণ বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না এবার খুব ধনী একজন ব্যবসায়ী তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য যে চুক্তিটা করলে তার লাভ হবে একশো কোটি রুপি যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে তিনি ফ্লাইট মিস করলেন তিনি তখন মন খারাপ করে বললেন এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা বাড়ি ফিরে যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবরটা শুনলেন যে তিনি যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিলেন যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল সেটা ক্র্যাশ করেছে আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে তখন সে ব্যবসায়ী বললেন এই ঘটনাটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা কিছুক্ষণ আগেই তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিচ্ছিলেন কারণ ট্রাফিক জ্যামের কারণে তার একশো কোটি রুপি ক্ষতি হয়েছে এই ঘটনার কিছুক্ষণ পরেই সে ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন কারণ এতেই তার জীবন বেঁচেছে আর পবিত্রকরণ বলছে যেটা তুমি অপছন্দ করো সেটাই কল্যাণকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না আল্লাহ জানেন সেই ব্যক্তির জীবন তার একশো কোটি টুপির চাইতে অনেক বেশি মূল্যবান আপনি যে দোয়া করেন অনেক সময় দেখা যায় আল্লাহ সুবান তালা সেই দোয়াটা পূরণ করছেন না তিনি সে দোয়া কবুল করেন না আর পবিত্রকরণে বলা হয়েছে সুরা সুরার সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা তার সকল বান্দাকে যদি আল্লাহ তার সকল বান্দাকে জীবনের উপকরণে প্রাচুর্য দিতেন তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু আল্লাহ তার মতো পরিমাণেই নাজিল করেন এবং তিনি জানেন তিনি কি দিয়েছেন পবিত্রকরণে সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে তাদের বলো যে আমি তাদের নিকটেই আছি তাদের খুব কাছেই আছি এবং আমি আমার ভৃত্যদের সব আহ্বানই শুনতে পাই পবিত্র করণে সুরা গাফিরের ষাট নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব পবিত্র করণ আছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব মানুষ ভাবতে পারে এই আয়াতটার কথা পূরণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া হয় যদি আপনি ভালো করে দেখেন আল্লাহ সুবান তালা আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাসবহুল জীবনযাপন করে অবিশ্বাসীরা নকল ঈশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয় যদিও এইসব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকলেশ্বরের কাছে বিভিন্ন জিনিসের প্রার্থনা করে আল্লাহ তাদের বস্তুগত চাহিদা পূরণ করে থাকেন কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে পরকালের জীবনে এসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব আর এখন তার সুসময় না দুঃসময় আর তারপরও আল্লাহ তালাকে বিশ্বাস করে পবিত্র কোরণে সুরা নূরের সাঁত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করা জাকাত প্রদান করা ও সালাত আদায় থেকে বিরত থাকে না তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে তারা শুধু আখিরাতে ভয় করে রোজ কেয়ামতের দিন যেদিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে সত্যিকারের বিশ্বাসী সবসময় বলে আলহামদুলিল্লাহ যে ঘটনাই ঘটে থাকুক না কেন আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর এমনকি যদি তার ক্ষতিও হয় সে বলবে আলহামদুলিল্লাহ কারণ সে আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহ তালা যখন সেই ব্যক্তির ক্ষতিটা হতে দিলেন এতে করে ভবিষ্যতে তার জন্য আসলে উপকারী হবে এক কথায় সত্যিকারের বিশ্বাসী সে এমনটা বিশ্বাস করে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে আশা গুরুত্বটা পেয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম নায়ার আজম পেশায় একজন ইঞ্জিনিয়ার প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটার সাথে আমার এই প্রশ্নের বেশ মিল আছে জুমার সময় খুদ্া এটা ঠিক সালার অংশ নয় এই খুদ্া কি আরবি ভাষায় দেয়াটা আবশ্যিক ভাই আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যিক কিনা এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে তবে জুম্মার খুদবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা আমাদের নবীজির জন্য দোয়া করা আর জুমার খুদবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে আর এমন কোনো সহি হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুদবা দিয়েছেন কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানত বুঝত সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুদবা দিয়েছেন কিন্তু কোনো হাতিসি বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুদবা দেওয়া যাবে না নবীজি কোনো লোককেই বলেননি যে খুদবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না জুম্মার সময় খুদবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায় এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে আপনি যদি আমেরিকায় যান আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয় এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে যদি আপনি আরব বিশ্বে যান আরব দেশগুলোতে যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে সেখানে খুতবা আরবিতে হবে তবে গত মাসে আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায় মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয় যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য তাদের জন্য এই খুদবা স্থানীয় ভাষায় দেয়া হবে তাহলে খুদবা যে কোনো ভাষায় দেয়া যাবে কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবাহ তালার প্রশংসা আরবিতে হতে হবে আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে আর খুদবার সময়ে দোয়া আরবিতে হতে হবে এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে কয়েকটা লাইন খুদবার সময় সেটার অনুবাদও করতে পারেন তাহলে এতে কোনো সমস্যা নেই সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুদবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয় সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে তবে অনুবাদটাও বলা যাবে আর ইন্ডিয়া দেখবেন ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয় কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা নতুন জিনিস প্রি খুতবা সেটা স্থানীয় ভাষায় দেওয়া হয় কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুম্মার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 নবীজির কাছে পৌঁছে গেল আর নবীজি বললেন সে যে কথাগুলো শুনেছে সেগুলো শুনতে খুবই ভালো লাগছে আর সালাতের জন্য মানুষকে আহ্বান করতে এর চাইতে ভালো উপায় নেই যেখানে সবাইকে ডাকা হচ্ছে মানুষের কণ্ঠ দিয়ে এজন্য তখন নবীজি আদেশ দিলেন যখন মানুষকে সালাতের জন্য ডাকবে তখন মানুষের কণ্ঠ ব্যবহার করবে অন্যান্য যন্ত্রপাতি ড্রাম ট্রাম্পের শাক ইত্যাদি ব্যবহার করো না আর শুরু হয়েছিল মোদিনায় আশা করি উত্তরটা পেয়েছেন এবারে আমরা স্লিপের প্রশ্ন শুরু করতে যাচ্ছি এখানে নিয়মটা হবে একটা প্রশ্ন স্লিপ থেকে করা হবে তারপর মাইক থেকে ডান দিকের মাইক আবারও স্লিপের প্রশ্ন তারপরে বাম দিকের মাইক থেকে আবার স্লিপ থেকে তারপর মহিলারা আর এইভাবেই ঘড়ির কাটার মতো ঘুরবে এই প্রশ্নটা করেছেন ভাই আবদুল্লাহ প্রশ্নটা সালা আদায় করার অনেকগুলো নিয়ম আছে এর সবগুলি কি ঠিক নাকি সালা আদায়ের একটা বিশেষ নিয়ম রয়েছে ভাই আপনি প্রশ্ন করেছেন যে সালাদায়ের অনেকগুলো নিয়ম আছে সেটা আমিও জানি সবগুলো নিয়মে কি গ্রহণযোগ্য সবগুলো কি সঠিক নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে যদি আপনি মার্কেটে যান আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলোতে সালাত আদায়ের বিভিন্ন নিয়মকানুন রয়েছে বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহি হাদিস নয় বেশিরভাগ বই সালা আদায়ের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে আমাদের প্রিয়নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খণ্ড এটা আছে বুক অব আজানে আঠারো নম্বর অধ্যায়ের ছয়শো চার নম্বর হাদিসে এছাড়াও সহি বুখারির নয় নম্বর খণ্ডের তিনশো বাহান্ন নম্বর হাদিসে আছে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো আমরা সালা আদায় করব সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সালা আদায় করেছেন অন্য কোনো নিয়ম নেই তাহলে সালার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো যেমন কিভাবে হাত বাঁধতে হবে রুকুতে যেতে হবে সিজদা দিতে হবে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে একটাই পদ্ধতি আর সহিহাদিসে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে সালাতের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল যেমন ধরুন আমরা রুকুতে যেটা পড়ি সহিহাদিস বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুমান রব্বিয়াল আজিম অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান আবার কখনো তিনি বলেছেন সুমানা রব্বিউল আজিম ও বেহামদিকা অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান সমস্ত প্রশংসা তার তাহলে এমন কিছু কিছু দোয়ার ব্যাপারে নিয়মের শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময় সিজদার সময় যেমন ধরুন ভিতরের সালাতের সময় বেজড় রাখাতে সালাত আদায় করতে হয় সেটা নির্দেশ নবীজি কখনো পড়েছেন এক রাখাত কখনো পাঁচ রাখাত বা সাত রাখাত বেশিরভাগ সময় তিন রাখাত তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে যখন আপনি রুকুতে অথবা শেষদায় গিয়ে কিছু পড়ছেন তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি যেভাবে দাঁড়াবেন যেভাবে বসবেন যেভাবে মাথা নোয়াবেন যেভাবে শেষদায় যাবেন এই সব কিছুর নিয়ম মাত্র একটাই আর এগুলো বলা আছে সই হাদিসে এখানে আমি যে বইটার কথা বলতে পারি বইটা মার্কেটে পাবেন আর এই বইটা খুবই সংক্ষিপ্ত খুবই ছোট এখানে আপনারা পাবেন সহি হাদিস এই বইটার নাম দ্য গাইড টু সালা লিখেছেন এম এ সাকিব আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিতভাবে জানতে চান আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে দায় যাবেন কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে কিভাবে উঠে দাঁড়াবেন এই সব কিছুই বিস্তারিত জানতে পড়ুন the prayer of the prophet সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিতভাবে পাবেন লিখেছেন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানি শেখ আলবানি এই বইটাতে সই হাদিসের অনেক উদ্ধৃতি আছে এই বইটা পড়ে দেখতে পারেন তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালা আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলোর নিয়ম মাত্র একটাই আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে সেখানে এই বইগুলো আপনারা পাবেন আমার নাম জগবিন্দুর সিধু ইসলাম সম্পর্কে আমি খুব কম জানি আর আমার আজকের প্রশ্নটাও সালার সাথে প্রাসঙ্গিক নয় প্রশ্নটা কি করতে পারবো আপনার প্রশ্নটা আজকের বিশ্বের সাথে প্রাসঙ্গিক হতে হবে আমি আসলে অনেকের কাছেই প্রশ্নটার উত্তর চেয়েছিলাম কিন্তু আমি সেই উত্তরটা আচ্ছা, ঠিকভাবে পাইনি আপনি প্রশ্নটা করতে পারেন আমি এটাই আশা করছিলাম ঠিক আছে আপনি তাহলে প্রশ্ন প্রশ্ন করেন দুটো প্রশ্ন না আপনি একটা প্রশ্ন করবেন একটা ব্যাপারে ছাড় দিয়েছি আর না ঠিক আছে ঠিক আছে আমি আগে এই প্রশ্নটা করেছিলাম আমার মুসলিম বন্ধুদের এছাড়াও আমি মোহাম্মদ আলী রোডে গিয়ে কয়েকজন ইমামের সাথেও কথা বলেছি আর আমি যতটুকু জানি এই শব্দগুলো যেমন আলিফলাম মিম বা তাহসিন বা হামিম নবীজি আমাদেরকে এই শব্দগুলির কোনো ব্যাখ্যা দেননি এগুলির ব্যাপারে কি সাহাবিরা কিছু জানতেন এগুলো কি কেউ জানতো না নাকি কখনো বলা হয়নি নাকি কেউ জানে না ঘটনাটা কি এটা একেবারেই মৌলিক কারণ এখানেই শুরু কোরআনের এখান থেকেই শুরু আলিফলাম মিম আর তারপরে সবকিছু ভাই আপনি এখানে প্রশ্ন করলেন আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ লাম মিম এই কথাটার অর্থটা আসলে কি এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখানে বিস্তারিতভাবে বলা আছে তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যেগুলো পবিত্রকরণে বেশ কিছু সুরার আগে আছে এই অক্ষরগুলো আছে উনত্রিশটি সুরার আগে যদি আরবি হরফগুলো গোনেন আলিফ বা তাসা এরপরে হা এরকম উনত্রিশটি অক্ষর আর পবিত্রকরণে উনত্রিশটি সুরার আগে আছে যে এই অক্ষরগুলো আছে কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ নুন কফ কখনো দুটো অক্ষর হামিম তাসিন আবার কখনো তিনটি অক্ষর আলিফ লামিম কখনো চারটা কখনো পাঁচটা আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি কিছু মানুষ বলে যে এটা আল্লাহ সুবাহতালার সংক্ষিপ্ত রূপ কেউ বলে আবার কিছু লোক বলে এটা আল্লাহ সুবাহতালার সিগনেচার কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম কিছু লোক বলে যে জিব্রাইল আলাইসাল্লাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হলো যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন অক্ষরগুলো অনেক সুরার প্রথমে আছে এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে পবিত্র কোরআনে এরকম আয়াত আছে বেশ কয়েকবার পবিত্রকরণ বলছে এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে কোরআনের মতো একটা বই লিখো কোরআনের মতো একটা বই লেখো সুরা ইসলার অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ আছে মানুষ ও জিন সমবেত হয়েও তারা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না পবিত্রকরণের সুরা তুরের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না সুরাহুদের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো দশটা সুরা রচনা করো এছাড়া সুরা ইউনুসের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সুরা রচনা করো আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে আর চূড়ান্ত চ্যালেঞ্জ আছে সুরা বাকারায় তেইশ নম্বর আয়াত ও চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে তাহলে তোমরা চেষ্টা করে এর মতো একটি সুরা রচনা করে দেখাও আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সুবাহ তালা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের পাইলাম তাফালু আর যদি না পারো ওয়ালান তাফালু এবং নিশ্চয় তোমরা করতে পারবে না তবে সেই আগুনকে ভয় করো মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সুবাহ তালা এখানে মানুষ জাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনের মতো একটি সুরা রচনা করতে তাহলে আল্লাহ সুবাহতাল্লাহ যখন বলছেন আলিফ লামিম হা মিম ইয়াসিন তাহসিন তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায় সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায় আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা আরবি তো তোমাদেরই ভাষা যেমনটা দেখেন এ বি সি ডি ইংরেজিতে একইভাবে আলিফ লাম মিম এটা তোমাদেরই ভাষা এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা সেই সময়টা ছিল সাহিত্যের যুগ তারা সাহিত্যে খুবই উন্নত ছিল তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন আল্লাহ ছাড়া অন্য যে কেউ যে তোমরা পবিত্র কোরণের মতো একটা সুরা রচনা করে দেখাও পবিত্র কোরণের কিছু সুরা খুবই ছোট মাত্র তিনটি আয়াত সবচেয়ে ছোটটা দশটি শব্দ আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরণের সুরার মতো করে একটি সুরা রচনা করো তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লামিম হামিম এরপরে যখনই দেখবেন পবিত্র কোরআনে এই অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর পরেই দেখবেন পবিত্র কোরণের প্রশংসা করা হয়েছে যেমন ধরুন সুরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরণের শুরুতে কোরণের শুরুতে নয় সুরা বাকারার শুরুতে আছে বলা হয়েছে আলিফ লাম মিম জালিক আল কিতাবুল আরাইবাফি যে আলিফ লাম মিম এই সেই কিতাব যে কিতাবে কোন রকম সন্দেহ নেই এটাই পথ নির্দেশ মুত্তাকিদের জন্য যাদের রয়েছে তাকোয়া যাদের ইমান আছে তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এর পরেই দেখবেন সেখানে পবিত্র কোরণের প্রশংসা করা হচ্ছে তাহলে যখনই পবিত্র কোরআনে এই অক্ষরগুলো দেখতে পাবেন এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র করণের মতো করে একটি সুরা রচনা করো তোমরা এটা করতে পারবে না এ পর্যন্ত কেউ করতে পারেনি অনেকেই চেষ্টা করেছে অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি কেউ এখন পর্যন্ত পারেনি আর ভবিষ্যতেও ইনশাল্লাহ কেউ পবিত্র করণের মতো সুরা রচনা করতে পারবে না এবারের প্রশ্ন স্লিপ থেকে পুরুষ ও মহিলারা যখন সালা আদায় করে সালায়ের নিয়মটা আলাদা কেন প্রশ্নটা করা হয়েছে সালা আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালা আদায়ের নিয়মটা আলাদা কেন আমি আগেও বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালা আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা সহি হাদিস খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম এমন কোনো সহি হাদিস নেই আর আপনারা যদি সহি বুখারি পড়েন এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আদারদা আল্লাহতাল আনহা তিনি তাসাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরও অনেক সহিহাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন আর অন্যান্য মহিলা সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে সহি মুসলিম সহি বুখারিতে এমন বিভিন্ন সহিহাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে আমার লেকচারে আগেও বলেছি সহি বুখারির এক নম্বর খণ্ডে বুক অব আজান আঠারো নম্বর অধ্যায়ের ছয়শো চার নম্বর হাদিস বলছে এছাড়াও সহি বুখারির নয় নম্বর খণ্ডের তিনশো বান্ন নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা সালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায় আশা করি উত্তরটা পেয়েছেন محمد and always will be the last and final prophet of Allah. He was a mercy unto the universe.